قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا وقال رسول الله صلى الله عليه وسلم كيف تهلك أمة أنا أولها والمهدي أوسطها والمسيح آخرها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله تمام تعريف تمام پرشمشا مہان اللہ پاک جن بندہ کے بلار جن جگتا دان پر سے بندہ در شنوار جن کان বুঝবার জন্য মহান দান করেছেন আলহামদুলিল্লাহ হাজারো সালাত সালাম আকাশ নামদার তাজদার মদিনা ইমাম উল্লিয়া খাতমুল নবী محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم خدمت جان دعوات جان جہاد جان تیاگ تیٹھار کنیمائے رب العالمین আমাদেরকে হৃদায়ত দান করেছেন আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছেন আল্লাহ কোরআনে পাকের মতো পবিত্র কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন পর্যন্ত পরিচালিত এই মহাপবিত্র জলসা আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত সম্মানিত আলামায় কেরাম প্রদান করেছেন বুজুর্গানে দিনের উপস্থিতি ছিল এবং আগামী ভোর পর্যন্ত বয়ান চলতে থাকবে ভোলামায় গ্রাম বয়ান করতে থাকবেন যারা বয়ান করেছেন যারা বয়ান করবেন আল্লাহ সবাইকে কবল করে যারা বয়ান শুনতে থাকবেন শুনেছেন আল্লাহ সবাইকে বয়ান করেন আল্লাহ বয়ানগুলির বরকতে এলাকার তাম মুরদাদের কবর আজম মাফ করে দেন আল্লাহ তাম মরা দিলগুলি মুর্দা দিলগুলিকে আল্লাহ পাক পরবর্তীকার আলম জিন্দা করে দেন আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাদের এই মজলিসের মহামণি মুরব্বী পেশা হুজুরকে হায়াত দারাজ করে দেন এই মুরব্বীদের ছায়া আমাদের উপরে আল্লাহ বাকি রাখেন কারণ এক একজন মুরব্বী চলে যাওয়া এক একটা ফিতনার দরওয়াজা খুলে যাওয়া বুজুর্গ আনে দিনকে বুজুর্গদের পরিভাষায় আওতাজ বলা হয় আওতাজ আওতাজ শব্দের অর্থ পেরা এটা পেরা যখন নৌকার থেকে ছুটি যায় তখন সেখানে পানি ঢুকতে থাকে এরকম কোন এলাকায় যদি নাকি এরকম কোন বুজুর্গ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তখন সেই ছিদ্র দিয়ে সেই রাস্তা দিয়ে ফিতনা ডুবতে থাকে কুফুরি ডুবতে থাকে বেদাহাত ডুবতে থাকে সেই সিরেকি ডুবতে থাকে মানুষের মধ্যে তিনি আর বেইমানি ঢুকতে থাকে আল্লাহ মুরব্বান গ্রাম বুজুর্গান দিনের অজুদ আমাদের মধ্যে বাকি রাখে এবং একটা খুশির সংবাদ আমি আপনাদেরকে রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের তরফ থেকে দিতেছি রসুল করিম সাল্লাহু আলহিউসাল্লাম ইসাদ করেন আমার উন্মতের শুরু ভাগে যেরকম দামি দামি লোক থাকবো শেষ ভাগও দামি লোক থাকবে এমন নয় যে খালি এক ভাগে দামি লোক থাকবে পরবর্তীতে দামি লোক কি থাকবে না এমন নয় হার যুগে হার জায়গায় হার এলাকায় ভালো মানুষ কি থাকবে সংগ্রহে এবং সংরক্ষণে মোহাম্মদ মাহফুজুল্লাহ পিতা মাওলানা আবদুল্লাহ গ্রাম লুদুয়া থানা রায়পুর জেলা Lakshmipur mobile zero one eight double three three four seven eight zero four ধন্যবাদ হ্যাঁ কখনো তাদের সংখ্যা একটু বেশি হবে কখনো তাদের সংখ্যা একটু কম হবে কখনো তাদেরকে নিকটে পাওয়া যাবে কখনো তাদেরকে একটু দূর থেকে তালাশ করে সংগ্রহ করতে হবে এত দূরই ব্যস্ত নতুবা পাওয়া হার জমানায় কি যাবে কারণ আল্লাহ প্রবর্তিকার আলম ইসাদ করেন কেমন পর্যন্তর জন্য কোরআন শরীফের আয়াতে কোনো কোনো মাহাসাদিন তোমরা সৎ লোক সত্যবাদী লোক কথায় আর কাজে যাদের মিল রয়েছে এমন লোকদের সঙ্গে তোমরা সাথী হইয়া যাও এমন লোকদের সহচর্য অবলম্বন করো এমন লোকদের সহচর তোমরা অবলম্বন করো এই আয়াত এক যুগের জন্য এক সময়ের জন্য এক দিনের জন্য নয় বরং যখন থেকে নাজেল হয়েছে তখন থেকে কেমন পর্যন্তর জন্য কেমন পর্যন্তর জন্য আনেওয়ালি উন্মতের জন্য একথা বলা হয়েছে কোন তোমরা সৎ লোকদের সঙ্গী বনে যাও তোমরা কথা আর কাজে মিল রয়েছে এমন লোকদের সাথে বনে যাও এমন লোকদের সর্বতার সহচর্য তোমরা অবলম্বন করো তাইলে হার যুগে যদি সতলোক না থাকে আল্লাহ হার যুগের জন্য এই আয়াত কখনো নাজল কি করতেন না আল্লাহ যখন গ্রামত পর্যন্তের জন্য কোরআন নাজল করেছেন এই আয়াত যখন গ্রামত পর্যন্তের জন্য নাজল হয়েছে তাহলে সাদিনের জমা সত্যবাদের জমা কথার কাজে মিল আছে এমন লোক হার জমানায় পাওয়া যাবে কে ভাই আর জমানায় পাওয়া যাবে না আমরা তো খালি এই মাদ্রাসায় আসলে জলসায় আসলে খালি বক্তার অপেক্ষায় থাকি বক্তৃতার অপেক্ষায় থাকি এটা আসলে নিয়ম নয় আমরা যখন দিনই জলসায় এসেছি আদবের সহিত জমে বসে থাকবো আমরা নেক লোকদের তার সহমত লাভ করেছি এক বছরের ভিতরে এত বড় মজমা এত নেক সহমতটা আমরা সারা বছর পাই না এবং পাইও না এখন যখন পেয়েছি আমরা এই সহমত থেকে কিছু বরকত লাভ করব না বসে বসে শুধু এই মোরাকে ভাবো ফিকের করব আল্লাহ এই মজলিসে মোমেনদের দিলের মধ্যে যে ইমানের নূর রয়েছে ইমানের আলো রয়েছে আল্লাহ মোমেনদের ইমানের নূর আর আলোর থেকে আমার দিলের মধ্যে তুমি ইমানের নূর আর আলো দিয়া দাও আর এফ এ রুমি রহমতুল্লাহ আলাই বলেন প্রত্যেক মানুষের দিলে দিলে ছোট্ট ছোট্ট কুদরতি জানালা আছে যেরকম ঘরের জানালা থাকে জানা যখন রৌদ্র উঠে তখন রৌদ্রের ছটকা ছোট্ট চিত্র দিয়েও ঢুকে বড় চিত্র দিয়েও ঢুকে জরালা দিয়েও কি ঢুকে ঠিক এরকম ভাবে হার হার মোহাম্মনের কলমের মধ্যে কি আছে এরকম ছোট্ট ছোট্ট চোরা দরওয়াজা আছে গোপন দরওয়াজা আছে এইসব দরওয়াজা দিয়া এক মোমেন থেকে আরেক মোমেনের কলমের মধ্যে ইমানের আলো আর নূর পৌঁছতে থাকে আল্লাহ আমাদের যিনি মুরব্বী আল্লাহ এই মজলিসের যারা নেক হয়েছে আল্লাহ তাদের সাহচর্যের বরকতে তাদের সহবতের বরকতে আমার দিলখানা যে অন্ধকার আমার দিলখানার মধ্যে যে নূরার আলো নাই মাওলা তুমি আমার দিলের মধ্যে নূরার আলো দিয়া দাও যত গোলমাল অন্ধকারের কারণে আলো হলে তো আর কোনো গোলমাল থাকে না যত চুরি ডাকাতি রাহাজানি কিসের কারণে অন্ধকারের কারণে আলোর মধ্যে তো চুরি ডাকাতি হয় না চোখ যে গোলমাল করতেছে চোখ যে নজরে গোলমাল করতেছে যেহেতু চোখের মধ্যে কি নাই নূর নাই চোখের মধ্যে কি নাই নূর নাই قال رسول الله صلى الله عليه وسلم রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন-নাজর সাহামুম মিন সিহাম ইবলিস আন-নাজর সাহামুম মিন সিহাম ইবলিস মানুষের দৃষ্টি হলো ইবলিসের তীর ইবলিসে এই নজরকে তীর হিসাবে ব্যবহার কি করে কারণ দুনিয়াতে যত চুরি চামারি রাহাজানির ডাকাতি হয় প্রথম শুরু করে কে চোখে চোখে দেখে তারপরে চুরির প্রোগ্রাম বানায় প্রথম দেখে তারপরে হাইজাক করার আর ডাকাতি করার প্রোগ্রাম বানায় প্রথম দোষীকে প্রথম শুরু করে কে চোখ জেনা আর অপকর্ম প্রথম আরম্ভ করে কে চোখ চোখে সুন্দর দেখে চোখ আকৃষ্ট হয় তারপরে সে খারাপের দিকে কি যায় কেউ তো দেখে না আমি চোখে যে গোলমাল করে কেউ তো কি দেখে না আমি একটা এই উদাহরণ একটু অপ্রাসঙ্গিক হলেও আপনাদেরকে আমি বলি যে অন্ধকার রাত্রিতে কেউ যদি ওয়াজ মাহফিলে আসে একটা লাইট নিয়ে আসছে একটা হারিকেন নিয়ে এসেছে আপনারা তাকে বুদ্ধিমান মনে করেন যে ভাই খুব বুদ্ধিমানের কাজ করেছেন অন্ধকার রাত্রে টর্চ লাইট নিয়ে এসেছেন হারিকেন নিয়ে এসেছেন আমি তো আহম্মকের মতো চলে আসছি কোনো বাতি আলো কিছুই আনি নাই পথে যদি নাকি হোসট খেয়ে পড়ে যায় পথে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায় সেটা আশঙ্কাজনক না আচ্ছা এই লাইট আর হারিকেন যদি কোনো ব্যক্তি সকালবেলা যদি রাস্তা দিয়ে লাইট মারা মারা হারিকেন চালায়া চালায়া চলে তাকে আপনারা কি বলবেন রাত আর দিনের ব্যস্ত রাত্রে যাকে লাইট হাতে থাকার কারণে হারিকেন হাতে থাকার কারণে বুদ্ধিমান বলেছেন সকালবেলায় ওই ব্যক্তি লাইট মেরা হারিকেন চালায়া চললে তাকে আপনারা কি বলবে পাগল একে তাড়াতাড়ি করে পাবনার পাগলখানায় পাঠাইয়া দাও কিভাবে বলবেন না হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আমাদের হাবিব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত দুনিয়া ছিল কাল রজনী দুনিয়া ছিল অন্ধকারে আচ্ছন্ন আম্বিয়াই গ্রামদের টসলাই আম্বিয়াই গ্রামদের আদর্শ আম্বিয়াই গ্রামদের হরিকেট আম্বিয়াই গ্রামদের আলোর মাধ্যমে দুনিয়াবাসী কি করেছে পথ পেয়েছে রাস্তা পেয়েছে পথের সন্ধান পেয়েছে গোমরাহির থেকে সহি রাস্তা পেয়েছে আর বিশ্ব জগতে আদর্শ জগতের মহামণি সূর্য আকাই নামদার ইমামুল আম্বিয়া সাহেবে লাউলাকু মেহরাজ মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন এসেছেন তখন সূর্য কি হয়ে গেছে উদিত হয়ে গেছে তখন সূর্য উদিত হয়ে গেছে এখন যদি নাকি অতীতের কোন ধর্মের লাইট মেরা কেউ চলে অতীতের কোন ধর্মের হারিকেন নিয়ে কেউ চলে তাকে কি আপনারা বুদ্ধিমান মনে করবেন না পাগল মনে করবেন পাগল কারণ এখন দিন তুমি এখন কেন হারিকেনার লাইট চালাও তাহলে আমাদের রসুল দুনিয়াতে আসার পরে বিশ্ব মানবতা আদর্শ সূর্যের আগমনের পরে রুহানিয়তের আলো দুনিয়াতে বিস্তার করেছে দুনিয়া এখন নুরানি হয়ে গেছে এখন যদি অতীতের কোন ধর্ম নিয়ে কেউ আসে খ্রিস্টবাদ নিয়ে কেউ আসে ইহুদিবাদ নিয়ে কেউ আসে অন্য কোন মতবাদ আর ইজম নিয়ে কেউ আসে তখন কি সে বুদ্ধিমান না পাগল সাব্যস্ত হবে আর এই পাগলদের জন্য পাগলখানা পাঠানোর প্রয়োজন নাই وجعلنا جهنم للكافرين حسيرا আল্লাহ পাক এই সমস্ত পাগলদের জন্যই পাগলখানা জাহান্নামের কি করেছেন ব্যবস্থা করে রেখেছেন না আজলা তো উজ্জা বরাবর তো গর্ব না আজলা তো উজ্জা বরাবর তো গর্ব কে তৌরি তো ইঞ্জিল মনসুখ কর দে তৌরি ইঞ্জিল জবুর সমস্ত আসমানি কিতাবের প্রয়োজন মিটে গেছে যে ওরকম সূর্য উঠে গেলে হারিকেনের প্রয়োজন মিটায় গেছে এখন ঘরের কোণে রেখা দাও লাইটের প্রয়োজন মিটে গেছে এখন পকেটে রেখা দাও তেমনিভাবে ইসলামের আগমনের পরে রসুলের আগমনের পরে অন্যান্য ধর্মগুলিকে সসম্মানে রেখা দাও এগুলি আর প্রয়োজন কি নাই শাহ বৌসিনী রহমতুল্লাহ বলেন محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجام هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم ওই হাবিব ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার সাফাহাত আর সুপারিশ আমরা কামনা করে থাকি সমস্ত সংকটময় মুহূর্তে মুসিবতময় মুহূর্তে সেই মোহাম্মদর রসুল্লাহ দুনিয়ার সর্দার আখরাতের সর্দার ইনসানের সর্দার জিনের সর্দার আরবের সর্দার তিনি ওয়ান আরব তাম বিশ্বের সর্দার তিনি তাম এর সর্দার তিনি বিশ্ব নবী তিনি তাম পৃথিবীর পয়গম্বর তিনি যেরকম সূর্য তমাম পৃথিবীর জন্য এক একক তেমনি ভাবে হুজুর আদর্শ জগতে মানবতার জগতে নবুয়াদের জগতে সমসম তিনি কি সূর্য এবং আর সমস্ত হল নক্ষত্র আর গ্রহের মত আকাশে যখন সূর্য থাকে না তখন তারকার আলো পাওয়া যায় তখন চাঁদের আলো পাওয়া যায় সূর্য যখন উঠে তখন চাঁদ আর তারকার আলো কি থাকে চাঁদ আর তারকার আলোর কি প্রয়োজন বাকি থাকে তাইলে রসুল্লাহ সাল্লাম আদর্শ মানবতার জগতের সূর্য তিনি আসার পরে এখন অন্যান্য আদর্শিক উপর প্রয়োজন থাকে এখন আমাদের কিছু বুদ্ধিমানরা একটু পরামর্শ দেয় ধর্ম সবটাই ভালো ধর্ম সবটায় এ কথাটা সবাই আমাদের এই কথা ধর্ম সবটাই কি ভালো কিন্তু ভালোর পরে কি কথাটা বলতেছে ধর্ম সবটাই ভালো আলোর যে যে জায়গা থেকে বিস্তার করে সব সবটাই ভালো হারিকেনও ভালো টর্চ লাইটও ভালো মোমবাতিও ভালো ম্যাচ লাইটও ভালো কারেন্ট লাইটও ভালো পাম লাইটও ভালো সবগুলি ভালো না কিন্তু এখন যদি সূর্যের সামনে কেউ হারিকেন লাইটের মোমবাতি জ্বালায় এটা কি হারিকেন লাইটের বেজ্যুতি না যে জ্বালাইবে সে পাগল হ্যাঁ তাহলে ধর্ম সবটাই ঠিক ইহুদি ধর্ম ঠিক খ্রিস্টান ধর্ম ঠিক এক লাখ চব্বিশ হাজার পেগম্বরের দাওয়াত ঠিক কিন্তু যখন সূর্য যখন আসা গেছে এখন যদি অতীতের সে আলো নিয়ে কেউ চলে তাহলে সে নবীর অপরাধ নয় সে ধর্মের অপরাধ নয় যে পাগল সেটা নিয়ে ঘুরবে সেগুলো সবচেয়ে বড় কি পাগল বুঝে আসছে ہاں۔ رات بھر محفل اچب میں ماہ بھر میں لاپ تھا صبح کو خورشید جو نکلا تو متلا صاف تھا চাঁদকে মজলিসের কি বক্তা তারকাগুলি শ্রোতা কিন্তু হ্যাঁ। সকাল বেলায় যখন সূর্য পূর্ব গগনে উদিত হয় রাত্রের মঞ্চের বক্তা বা শ্রোতা কেউ আছে কেউ আছে তাহলে হুজুর সাল্লাহ আলাইহি ওসাল্লাম তেমনিভাবে আদর্শ জগতের সূর্য তিনি উদিত হওয়ার পরে অতীতের কোন ধর্ম অতীতের কোন পয়গাম্বরের আদর্শ আর বাকি কি দিন একমাত্র আল্লাহর নিকটে মনোনীত হয়েছে সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহর তরফ থেকে একমাত্র কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ নিয়ে যদি কেউ চলতে চায় অন্য কোন কৃত্রিম ধর্ম নিয়ে কেউ যদি চলতে চায় থাকে তাহলে আল্লাহর দরবারে সেটা কি হবে না গ্রহণযোগ্য হবে না প্রথম এই কথার উপরে একদিন পয়দা করতে হবে প্রথম এই কথার উপরে একদিন পৃথিবীর পূর্ব হচ্ছে পশ্চিম প্রান্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহ পাকের নিকটে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নাই ইসলাম ছড়া অন্য কোন ধর্ম কি নাই রসুল্লাহ ইসলাম ছড়া অন্য কোন নবীর আদর্শ গ্রহণযোগ্য নয় কিংবা একথার উপরে একদিন পয়দা হয়েছে একথার উপরে বিশ্বাস পয়দা হয়েছে বাস এটাই হলো ইসলামের ফাউন্ডেশন এটাই হলো ইসলামের কি ভিত্তি হ্যাঁ। তারপরে আরেকটি কথা শোনেন আল্লাহ ফাকল ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকুম ওয়ালাউ আ'জাবাকুম একজন মৌমেন বন্দা কাফের থেকে উত্তম কাফের থেকে একজন মোমেন খারাপ হইতে হইতে যেখানে যাইবেন একজন কাফের ভালো হইতে হইতে সেখানে পৌঁছতে কি পারবে না একজন কাফের ভালোর ডিগ্রির শেষ পর্যায়ে পৌঁছলে একজন মোমেন খারাপের শেষ স্তরে পৌঁছলে সেখানেও ফাঁকা থাকবে মোমেন উপরের থেকে খারাপ হইতে হইতে এই পর্যন্ত আসছে কাপের ভালো হইতে হইতে এই পর্যন্ত আসছে এর উপরে আসতে পারে না বুঝে আসছে মোমেন খারাপ হইতে হইতে এই পর্যন্ত একদম নিচে এসে গেছে আর কাপের নিচের থেকে ভালো হইতে হইতে কতদূর আসছে এতদূর আসছে এই পর্যন্ত পৌঁছতে কি পারে না এটা কে বলতেছে আল্লাহ বলতেছে বলা আব্দম মোহামেদন খায়রন একজন মুভমেন্ট বন্ধা উত্তম সে খারাপ হতে হতে যেই জায়গায় পৌঁছবে একজন কাফের ভালো হতে হতে সেই জায়গায় পৌঁছতে গিয়ে একজন মুভমেন্ট মহিলা খারাপ হতে হইতে যেখানে পৌঁছবে একজন কাফের মহিলা ভালো হতে হইতে তার কাছে পৌঁছতে কি পারবে না আল্লাহ মানে ওয়াল্লাহ আহ জবা ঘুম ওয়াল্লাহ আহ জবা যদিও কোন কাফেরদের কৃত্রিম আচার আচরণে তোমার কাছে খুব কি মনে হয় ভালো মনে হয় কোন মহিলার আকর্ষণে তুমি খুব আকৃষ্ট হও কিন্তু মৌমেন পুরুষ আর মহিলার সঙ্গে কোন কাফের তুলনা করতে কি আমাদের অনেকেই বলে যে একজন মুসলমানের দোকানে গেলে যে ব্যবহার পাই না একজন কাফের দোকানে গেলে যে কি সুন্দর ব্যবহার কি আখলাক তা সে বলে আপনি সদাই নিলে নেবেন না নিলে নাই আসেন বসেন একটু রসগোল্লা খাই আমরা এইভাবে ব্যবহারের পরিচয় দেয় এতে আমাদের অনেক লোক মুগ্ধ যে একজন মোমেন থেকে একজন কাপড়ের ব্যবহার কত উত্তম কেউ এরকম কথা বলে না এরকম কথা বলে না এই কথাটা কি ঠিক না কোরআন বিরোধী কোরআন বিরোধী তাহলে আজকে তবা করতে হবে আজকে কি করতে হবে তাওবা করতে হবে হ্যাঁ, তবে আপনারা যে দেখলেন একজন কাপড়ের আট ভালো দেখলেন না এখন ভালো দেখলাম তাও বলতে পারবো না এটা আবার কোন কথা কে ভাই একেবারে নবীওয়ালা আখলাখের পরিচয় দিছে চরিত্র দুই রকম একটা হলো নবীওয়ালা চরিত্র আরেকটা হলো সদাগরি চরিত্র কি ভাই দুই রকম আছে না সে যে ভালো ব্যবহার করতেছে গ্রাহকের সঙ্গে কি জন্য এটা কি আখলাকে নবী না আখলাকে সদা করি বিক্রি করার জন্য পকেটে ঢুকাবার জন্য আপনার পকেট মারার জন্য পরিচয় দিতেছে আসলে এটা তার আসল চরিত্র নয় এটা তার আসল চেহারা কি না এটা তার পলিটিক্যাল চরিত্র এটা তার রাজনৈতিক কি চরিত্র রাজনীতিবিদরা যখন ইলেকশন পিরিয়ডে আসে তাদের ব্যবহার একজন গরিবের সঙ্গে মহানাকা করলেও যেন বরকত হইয়া যায় একজন গরিবের সঙ্গে হ্যান্ডশেক করতে পারলে যেন সে ধন্য হইয়া যায় কিন্তু এরপরে তার খবর পাওয়া যায় আমাদের ছেলেগুলোরা খুব মজার স্লোগান দিয়ে থাকে যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কি ভাই এটা তো খুব সবচেয়ে আপত্তির স্লোগান সবচেয়ে বাংলার আকর্ষণীয় স্লোগান হলো আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এখন এটার অর্থটা সংজ্ঞাটা তো নেবেন ফুলের অবস্থাটা কি ফুল যতক্ষণ বাগানে থাকে ততক্ষণ গ্রাম থাকে আর তাজা থাকে বাগান থেকে চলে গেলে আর গ্রামও পাওয়া যায় না আর আকর্ষণও কি থাকে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো তা আমরা যে ভাইকে নিয়ে ইলেকশন করতে আসছি যতক্ষণ তিনি ইলেকশনের বাগানে আছে ততক্ষণ তার থেকে চা পানি যা উসুল করতে পারেন উসুল করে নেন এরপরে শুকাইয়া যাইবে আর কাছে হিসেব করতে আসবে না মহানেতা করতে আসবে না আর এই ভালো চরিত্র আর আঘাতের পরিচয় দিতেও তিনি কি আসবেন না কিন্তু কথা ঠিক না বেঁচে কারণ এই স্লোগানগুলি তো আর হরির হতে আসে নাই এগুলি হলো দোষ কারণ রাত্রে একজনের স্বপ্ন দেখছে সকালে অনলাইনে শুরু করেছে আসলে যে তার সম্পূর্ণ স্বপ্ন ধরছিল এটা সে চিন্তাও করছে কি এবং কিছু সংখ্যক লোক এর তালে পোড়া তার সম্পূর্ণ জীবনটা কি করতেছে বিপন্ন করতেছে ফুল তো দুদিন বাহারে যা দেখলা গায়ে ফুল তো দুদিন বাহারে যা দেখলা গায়ে আফসোসন گنجوں হাই ہے جو بن کھلے مرجا گئے আফসোসন বঞ্চত হয় যোগবেন খুলে মরছা গে আরে ফুল তো বাগানে রাজনীতি করতে আসি দুই চার দিন সব তামসা দেখা গেছে দুনিয়াতে কিন্তু সুযোগ হাসিল করে কি গেছে আর তার পিছনে যারা নাকি দামদানি আর দালালি করেছ তারা হয়েছে ফুলের কলির মতো ফুলের কলি ফুটবার আগেই অনেক সময় পোকা খাইয়া ফেলা এরকম রাজনৈতিক নেতাদের দালালি করতে গিয়ে মাথা ফাটাইয়া জীবন বিপন্ন করা সেখানেই শেষ হয়ে গেলা কোন সুযোগ সুবিধাও তুমি হাজির করতে গিয়ে পারলে না কিনা এই তোর অবস্থা নয় এই অবস্থার সৃষ্টি হতেছে না তো ভাই রব্বুল আলমী আমাদেরকে সত্যিকার দিন বুঝবার তহফিক কি দান করে তাহলে আমাদেরকে কি করতে হবে একজন মোমেনের সঙ্গে কাফের কোন তুলনা হয় কি বলেন মোমেন খারাপ হইতে হইতে যেখানে পৌঁছবে কাফের ভালো হইতে হইতে সেখানে পৌঁছতে কি পারবে না এটা আমার দাবি নয় এটা কোরআনের কথা কার কথা কোরআন এবং সহি হাদিসের মারফতে আমরা যা শুনবো এটা ঠিক আর আমাদের চোখের দেখা শত শত ভুল হইতে কি পারে এটার উপরে দিন বুঝতে হবে চোখের দেখা ভুল হইতে পারে কোরআন হাদিসের আলোকে যাহা শুনব সেখানে ভুল হইতে কি পারে না কাফের চরিত্র ভালো ব্যবহার চোখে দেখতেছি খুব ভালো মুসলমান দোকানদার মুসলমান থেকে অনেক কি ভালো কিন্তু কোরআন বলতেছে ভালো হইতে পারে না এখন কি আমাদের দেখাকে বিশ্বাস করব না কোরআনের শোনাকে বিশ্বাস করবো আগে এটা ঠিক করেন দেখা বিশ্বাস করব না শোনা বিশ্বাস করব علم منقولات علم انبیاء علم منقولات علم انبیاء علم معقولات علم اشقیاء علم منقولات بندہ می گناد علم معقولات گندا می گناد علم معقولات گندا می گناد যারা কোরআন হাদিসে বিশ্বাস করবে তারা সত্যিকার বান্দা হবে তারা কি হবে বান্দা হবে আর যারা কোরআন হাদিসে বিশ্বাস না করে নিজেদের বাস্তব অভিজ্ঞতা নিজেদের ভ্যাক্টিক্যাল অভিজ্ঞতা নিজেদের চোখে দেখা নিজেদের যুক্তি আর দর্শন নিয়ে চলবে তারা বান্দা হবে না তারা গান্দা হবে তারা পচা হবে কি হবে এলমে মনকুলাত এলমে আমিয়া এলমে মাকুলাতে এলমে আশকিয়া নবীর এলেম যুক্তির তালে নয় নবীর এলেম আল্লাহর তরফ থেকে পাওয়া মোহাম্মদ হরগজ না গোফতা তা না গোফতা জিব্রাহিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যুক্তির আলোকে দর্শনের আলোকে বাস্তবতার আলোকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে কোন কথা বলেন না সেই পর্যন্ত জিবরাহিম তরফ থেকে খবর তার কাছে না পৌঁছে সমস্ত মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী বুদ্ধিমান কিন্তু তিনি তার আলোকে তিনি তার অভিজ্ঞতার আলোকে কোন কথাই কি বলেন না জিবরাইল হর দিকে না গোফতা তা না গোফতা কেড়ে দেগার জিবরাইল ইসলাম ওই সমস্ত ওই পর্যন্ত বলে না যে পর্যন্ত আল্লাহর তরফ থেকে কি পায় না তাইলে কোরআন হাদিসের এলেম হলো আল্লাহর তরফ থেকে পাওয়া এলে আর ওর বাইরে হলে আমাদের যুক্তি আর দর্শনের বিদ্যা না আর এফে রুমি রহমতুল্লাহ আলাই বলেন এলমে মা মাকুলাতে গন্দামি কুনাদ এলমে মা কুলাতে এলমে আশতিয়া যুক্তি আর বুদ্ধির জ্ঞান হল শয়তানি বিদ্যা কার বিদ্যা শয়তান আল্লাহ পাকের তরফ থেকে যখন আদেশ এসেছে আদেশ পাওয়ার সাথে সাথে ফেরেস্তারা মাইনা নিছে ফেরেস্তারা কি করেছে মাইনা নিছে শয়তান বলতেছে আগে আমি যুক্তির নিরিখে যুক্তির কষ্টি পাথরে আল্লাহর আদেশকে যাচাই করে দেখি যদি যুক্তির মানদণ্ডে টিকে তাহলে মানতে কোনো আপত্তি কি নাই তারপরে যুক্তির মানদণ্ড নিজের খেয়াল খুশি মধ্যে দাঁড় করেছে আরম্ভ করেছে আমি আদম থেকে উত্তম আমি আদম থেকে উত্তম আলাক্তানি মিন্নার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আদমকে মাটি দিয়া সৃষ্টি তারপরে সে যুক্তি দিয়া তারপরে যে কথা বলতেছে সম্পূর্ণ খরা আদমকে মাটি দিয়া আমাকে আগুন দিয়া আগুন মাটির থেকে উত্তম এর কোনো দলিল নেই কিন্তু আগুন মাটির থেকে উত্তম এটা খরা যুক্তি এর কোনো দলিল কি আগুনের কাছে রান্না বান্নার জন্য আমরা হচ্ছে একটুটা প্রয়োজন অনুভব করি কিন্তু তমাম সৃষ্টি আগুনের কাছে তাদের কোনো ঠেকা কি যার কাছে ঠেকার প্রয়োজন বেশি সে উত্তম না যার কাছে ঠেকার প্রয়োজন নাই সে উত্তম পনেরো দলিল দিয়ে প্রমাণ করেছে মাটি আগুন থেকে উত্তম তো শয়তান আল্লাহর হুকুমের মোকাবেলায় যে যুক্তি দাঁড় করেছে এটাই তার সবচেয়ে বড় কি ভুল ইয়াকুব যিনি প্রথম ছিলেন হাদিস ছিলেন বড় আরেফ বিল্লা বুজুর্গ ছিলেন তিনি বলেন যারা কোরআন হাদিসকে অনুসরণ না করে বেশি যুক্তির নিরিখে যুক্তির কষ্টি পাথর নিয়ে তারা ঘুরে বেশি তাদের মধ্যে ইংলিশের রোগ সৃষ্টি হয় তাদের মধ্যে ইংলিশের কি সৃষ্টি হয় ফিরিস্তারা আল্লাহ হুকুম পাওয়ার সাথে সাথে কোন যুক্তি কোন দর্শন কোন কষ্টি তালাশ করে নাই মানা নিছে আর ইংলিশ যুক্তি নিরিখে যাচাই করতে আরম্ভ করে ইংলিশ হয়ে গেছে আল্লাহর হুকুমের মোকাবেলায় নবীর হাদিসের মোকাবেলায় যারাই যুক্তি বেশি খতার করায় যারাই যুক্তির পিছনে বেশি ধরে তাদেরকে শয়তানি পায় তাদেরকে ইংলিশে পায় তারাই নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন দাবি করেছিলাম চোখের দেখা ভুল হইতে পারে কোরআন হাদিসে যাহা শুনবো দেখা ভুল হয় দেখা ভুল হয় কি সাদা জামা গায়ে দিয়েছে এক লোক আরেক লোকে বলতেছে হলুদ রঙের জামা আসলে তার দেখা ভুল হয়েছে না তাকে জন্ডিস খরাই রোগে আক্রান্ত করেছে এই জন্য সাদা জিনিসটা সে কি দেখে হলুদটা দেখাতে তার দেখা ঠিক না দেখা ভুল স্টেজে বক্তৃতা করতেছে একজন সে হাইসা হাইসা করে দুই বক্তা এক চেয়ারে ঠেলাঠেলি করে কেন আসলে কি দুই বক্তা সে যে দুইজন দেখতেছে কারণ কি সে ট্যাগরা ট্যাগরা একজন কি থাকে দুইজন থাকে তাহলে দেখা কি ঠিক হলো না দেখা ভুল হইল কি ভাই দেখা ভুল হয় দেখা ভুল হলো কোরআন হাদিসের আলোকে যাহা শুনবো আছে ভুলের সম্ভাবনা কি দেখা ভুল করে এখানে শতকরা নব্বই ভাগ কারণ আপনার ছেলে আর অন্য লোকের ছেলে যখন মারামারি লাগে তখন আপনি নিজের ছেলের কোন দোষ দেখেন প্রত্যেক বাবা কাঁদে যে আমার জাদুকে মাইরা শেষ ঘুরে ফেলছে জাদু যে কি ঘটাইছে এটা বাবাই দেখে না কারণ আরবি ভাষায় প্রসিদ্ধ কথা হুক্তুকানে সৈয়দ ইয়মি অতি মহাব্বত মানুষকে আদা পহরা করে ফেলা সুদের মহাব্বতে আমার অন্ধ করেছে ফুতে যে কি বিরাদবি করলো ফুতে যে কি মারাত্মক ঘটালো এটা কিন্তু বাপের নজরে কি আসে না ওই আরেকজনের ছেলের ছোট্ট সিমটিটা সে খুব থেকে হয় রে আমার জাদুকে শেষ করে ফেলছে কি ভাই দেখা বল হইতেছে কি হয় না দেখা যে ভুল হইতেছে এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হান্ড্রেড পার্সেন্ট সহি কারণ এই দেশে যারা আওয়ামী লীগ করে যখন ইলেকশন আসে তখন তারা সেই এরকম নৌকামার্কের অসিফা পড়ে তারা গাছের পাতার দিকে তাকাইয়া দেখে এখানে করি পাতার মধ্যে নৌকামার্কা হইয়া গেছে তারপরে ওই পদ্ম পাতার মধ্যে নৌকামার্কা উঠিয়া গেছে কিংবা এরকম নৌকামার্কা দেখে না তারা হ্যাঁ, আর যারা নাকি একেবারে কি ধানের শীষ তারা যেদিকে তাকায় শেষ দিকে খালি খেরের ভাড়া দেখে আর ধানের শেষ দেখে তারা কিছু কি دیکھنا کہ ارچ پیدا میشا وت دور فندارم دئی ارج پیدا میشا وت دور فارم دئی بس کے در چانو فارو چشمے بے دار دئی যে যার প্রেমে পড়ছে যে যার পাগল হয়েছে যে যার অজিফা রাতভর মাইকে পড়েছে আমার ভাই তোমার ভাই আমার মার্কা তোমার মার্কা এখন সে যেদিকে তাকায় সেই মার্কা ছাড়া আর কিছুই তার নজরে আসে না কি ভাই ঘটনা ঠিক না তাহলে ওইটা তো কেউ প্রতি প্রেমে আর মহব্বতে হন্দা করে ফেলেছে এখন আওয়ামী লীগের যত দোষ করো আওয়ামী লীগ যারা করে কর্মী থেকে নেতা পর্যন্ত তাদের দৃষ্টিতে ভুল ধরা পড়ে বরং তারা গ্রাম থেকে শহর পর্যন্ত যুক্তি দিয়ে বলেছে না আমাদের সরকার বা আমাদের পার্টি যে ডিসিশন নিয়েছে এটাই সবচেয়ে কি সুষ্ঠু ডিসিশন আবার যারা বিএনপি করে তারা বলে যে আমাদের বিএনপির হাইকমান্ড যদি বিএনপির প্রেসিডেন্সিয়াল বডি যে ডিসিশন নিয়েছে এখানে কোনো রং আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা কি হ্যাঁ। নাই এবং সেই পক্ষে গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত নেতা পার্টি নেতা উপনেতা যুব নেতা পুরু নেতা ডাইলবন্দি ডাইনবন্দি যত আছে সবাই সেই পক্ষে দলিল ছাড়া তার বিপরীত কোনো কিছুই তারা কি করে না দেখেও না বুঝতেও কি পারে না তাহলে আমাদের বিবেক আমাদের বিবেচনা কোন জিনিসকে সঠিক সিদ্ধান্ত করার জন্য কখনো যথেষ্ট কি নয় যদি যথেষ্ট হইতো তাহলে আল্লাহ পেগাম্বর প্রেরণ করতেন না আল্লাহ ওয়াহি না করতেন না আমাদের বিবেক যেখানে শাসগুলো আছে বিবেক তার আগে আর বিশ্লেষণ নিতে পারে না সেখানে ওয়াহি সহযোগিতা করে সেখানে কোরআন হাদিস সহযোগিতা কি করে কোরআন হাদিসের আলোক ছাড়া কোন যুক্তি আর দর্শনের আলোকে আজরাইল বোঝা সম্ভব না জিবরাইল বোঝা সম্ভব না নবীর নবুয়াত বোঝা সম্ভব না তোর বাবা যে এই লোক এটা বোঝা সম্ভব না তোর মা যে তার বাড়ির থেকে জন্ম হয়েছ এটা যুক্তির আলোকে বোঝা কিছুতেই কি সম্ভব না হালাল হারামের তুমি যুক্তির আলোকে বোঝা সম্ভব কি নয় যুক্তির আলোকে কবর বোঝা সম্ভব নয় যুক্তির আলোকে পনকরণ নকির বোঝা সম্ভব নয় যুক্তির আলোকে ময়দানে হাসার বোঝা সম্ভব নয় যুক্তির আলোকে তামার জমিন বোঝা সম্ভব নয় যুক্তির আলোকে এক বিগত মাথার উপরে সূর্য বোঝা সম্ভব নয় যুক্তির আলোসে আলোকে আলোসের ছায়ার নিচে স্থান পাওয়া এটা বোঝা সম্ভব নয় যুক্তির আলোকে তলোয়ার থেকে চুল থেকে সরু ফুলসরা বোঝা সম্ভব নয় যুক্তির আলোকে জাহান্নাম বোঝা সম্ভব নয় যুক্তি চুক্তির আলোকে জান্নাত বোঝা সম্ভব নয় চুক্তির আলোকে আখরাত বোঝা সম্ভব নয় আমি যে তালিকাগুলি দিলাম আমদাকে পেশেতু গুফতাম সখন তার সুইদাম অল্প কয়েকটা দিলাম এতে কি বুঝলেন এগুলো যুক্তি দিয়ে বোঝানো সম্ভব হবে যদি যুক্তির তারে চলো প্রথম তোমার বংশই ঠিক নাই কারণ কোন বাবাকে যুক্তি দিয়ে বোঝা সম্ভব কি না আমি একটু মোটা তাজা এই লোকটা মোটামুটি মোটা টাটা সেই হিসাবে নিয়ে আমার আব্বা কি ভাই আমি একটু লম্বা চড়া আমার আব্বা তার চেয়ে দেড় হাত লম্বা এতে বলতে ইনি আমার কি আব্বা আমার না উঁচু আর এই লোকটার না কি উঁচু এই হিসাবে বুঝলে ইনি আমার কি আব্বা আমার দাঁত যেরকম চড়া এই লোকটার দাঁত এরকম চ্যাপটা এতে বুঝে যায় ইনি আমার কি আব্বা কোনো যুক্তি আছে দেখাতে কি ভাই খুব কথা আস্তে আস্তে আমি আসলে কথা বেশি বলবো না এই প্রথম এই কথার পয়দা করতে হবে আমাদের যুক্তি ভুল হইতে পারে যুক্তি আমাদের চোখের দেখা ভুল হইতে পারে কোরআন এবং হাদিসের আলোকে যাহা শুনবো সেখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কি নাই তাহলে কোরআন হাদিসের আলোকে শুনলেন একজন মনের খারাপ হইতে হইতে যেখানে পৌঁছবে একজন কাপের ভালো হইতে হইতে সেখানে পৌঁছতে পারবে না বলেন একতার উপরে একদিন করেন কিন্তু এতদিন ছিল না এই উপরে আমাদের অধিকাংশ লোকের একদিন কি না বিশেষ করে যারা বুদ্ধি বিক্রি করে তাদের একদিন নাই কিছু বুদ্ধিজীবী আছে তাদের এই উপরে একদিন কি নাই বুদ্ধিজীবী কি ভাই বুদ্ধিজীবী কাকে বলে বুদ্ধির বিনিময়ে জীবিকা নির্বাহ করে কি ভাই সুপারির ব্যবসায়ী কাকে বলে সুপারি বিক্রি করিয়া যে জীবিকা নির্বাহ কি করে এরা বুদ্ধি বিক্রি করে করে খায় শেষ পর্যন্ত বুদ্ধি এরকম শেষ হয়ে গেছে এখন আর নিজেদের বাড়িতে বুদ্ধি নেই পুরো অত বুদ্ধি হয়ে গেছে এদের এই কথা বুঝে কি আসে না আমাদের উস্তাদ হজরত মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন ولا عبد مؤمن خير من مشرك ولو ولا مؤمنة خير من مشركة ولو রাস্তার পাশে একজন লোক পড়ে আছে কালো কুশ্রি বিশ্রি নাক কাটা অন্ধ চোখ নাই কানে শোনে না হাত নাই দুলা পাও নাই পঙ্গু অর্থাৎ তার কোনো ভালো দিক কিছুই কি নাই কিন্তু নওয়াজ করতেছে রু আছে সভা করতেছে কি আছে রু আছে আরেক লোক রাস্তার পাশে পড়ে আছে হাত পাও নাক কান অঙ্গ প্রত্যঙ্গ চেহারা সুরত একেবারে যুবরা প্রিন্স একেবারে দেখতে শুনতে ঠকের কানায় কিন্তু রুহু নাই কে নাই এখন কোনটার দাম ল্যাংড়া সাগরের দাম বেশি না মরা হাতির দাম বেশি ল্যাংড়া সাগরের দাম বেশি না মরা হাতির দাম বেশি তাহলে বেহামল মোমেন্ট হল ল্যাংড়া সাগর আর বেঈমান কাপড় হলো যায় মোটা মরা হাতি বুঝে আসছে একজন মোমেন্ট বে আমল হতে পারে তার রু আছে তার শিরা চলতেছে তার রু আছে আর একজন বেইমানের কিনাই শিরা চলে না রুহ নাই কিন্তু ডক ঢকটুক কোনো অভাব নাই নাক নকশার কোনো অভাব নাই চেহারা পরম ফিটফাট কিন্তু রুহু নাই কি বলে বলেন হাতের দাম বেশি না লেনা সাগরের দাম বেশি বেহামল মোমেনের দাম বেশি না নেহায় ভদ্র কাফের দাম বেশি কারণ কাফের রু নাই কাফের কি নাই রু নাই ইমান নাই শিরা নাই মরালাস মরালাসে আর মরা লাশে আর জিন্দা যে পার্থক্য মোমেন আর কাফেরও সেই পার্থক্য আমি বলতেছি না আল্লাহ বলতেছে কামাসালিল হাইয়ে বল মোমেনার মোমেন আর মধ্যে পার্থক্য হলো মোমেন জিন্দা কাবের হলো কি মরা তো মরা আর জিন্দা যেরকম প্রতিযোগিতা চলে না তেমনি হবে মোমেনার আর প্রতিযোগিতা চলে না কি ভাই বুঝে আসছে আজকে থেকে অমুক গ্রামের অমুক বেইমান মুসলমান থেকে উত্তম এ কথা আর বলবেন হাত উঠে বলেন আল্লাহ আকবর নারায় আলহামদুলিল্লাহ আবার অনেক কথাটা দৌড়ায় দেয় দিলের মধ্যে কথাটা জমে যায় মোমেন খারাপ কিছু হইতে সেখানে পৌঁছবে কাপড় বালাগঞ্জ হইতে সেখানে বসতে কি পারবে না এটা আমার কথা না আল্লাহর কথা ব্যক্তির কথা না কোরআনের কথা এই কথা যারা বিশ্বাস করবে না এই কথার উপরে যাদের ইয়কিন নেই তারা না আলহামদুলিল্লাহ একটা দামি কথা বুঝাইতে সক্ষম হয়েছি নিজেও বুঝতে সক্ষম হয়েছি কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝের উপরে চলার তো অভিজ্ঞতা আমার ভাইরা আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে রাত্রে লাইট আর হারিকেন বড় মূল্যবান দিনে যদি হারিকেন আর লাইট জ্বালায় চলে সে পাগল তাহলে ইসলাম আসার পূর্ব পর্যন্ত বিভিন্ন ধর্ম দামি ছিল এখন যদি সেসব ধর্ম নিয়ে কেউ চলে তাহলে সে কি হবে পাগল আমার কথা চলতেছিল তো চোখের মশলার থেকে মনে আছে চোখের মশলা থেকে কথা চলতেছিল না চোখ আল্লাহর দেওয়া লাইট কি ভাই আপনার হাতে যদি টর্চ লাইট থাকে আপনি অন্ধকার রাত্রে চলবার সময় লাইট কিভাবে ব্যবহার করবেন কি রাস্তার দিকে মারবেন না মানুষের চোখের দিকে মারবেন আচ্ছা সবাই বুঝে ফেলেছেন যদি মানুষের চোখের উপরে লাইট মারেন গণ বিজ্ঞানে কি ভাগ লাইট মারতে জানো না চামারের ভূত ধরে কে বলছে লাইট হাতে নেওয়ার জন্য বলবে না লাইট মারতে গেলে তাইলে কি করতে হবে রাস্তায় মারতে হবে আর যদি লাইট মানুষের দরজা জানালা দিয়ে পারে চোর হাজাকার পিটারি লাঠির উপরে লাঠি ছাড়া আর কিছু হবে তাই এত সহজে এই লক্ষ্য জনতা আপনারা বুঝে ফেললেন যে লাইট কিভাবে ব্যবহার করতে হয় লাইট ব্যবহার কিভাবে করতে হয় তার জন্য বক্তৃতা লাগবে না লিপচার লাগবে না ওয়াজ লাগবে না আপনারা সবাই তো বুঝে ফেলেছেন আচ্ছা লাইট বেচারার কোনো সব আর গুণা আছে লাইট কি জন্য ব্যবহার করে লাইটে দেখবে না চোখে দেখবে ও তাহলে চোখে দেখবে লাইট দিয়া চোখে দেখবে লাইট দিয়া তাহলে লাইটের চোখের সহযোগিতা করে তার নিজস্ব কোনো ক্ষমতা পাওয়ার কিছুই কি লাইট কার সহযোগিতা করে তাহলে এখন এই চোখ কিভাবে ব্যবহার করতে হবে আগে এটা বিচারো এখন চোখ যিনি সৃষ্টি করেছেন তিনি আইনও বানায় দিচ্ছেন وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن يا رسول الله يا حبيب الله আপনি মোমেন পুরুষ মহিলাদেরকে এই খবর দেয়া দেন তারা যাতে তাদের এই লাইটকে হেফাজত করে লাইটকে যাতে পথের দিকে ব্যবহার করে লাইটকে যাতে মানুষের মুখে আর চোখে না মারে লাইটকে যেভাবে সেভাবে যাতে ব্যবহার না করে কে বলেছেন এখন আমাদের লাইট যে আমরা উল্টা ব্যবহার করতেছি আইন মতে করতেছি না আইনের বিরুদ্ধে করতেছি এখন লাইট হয়তো মানলে মানুষ ধরে পিটিয়ে দিবে সবজে মানতেছি এটা হয়তো কেউ ধরছে কি পারেন একজন চোখের মালিক বলতেছেন তোদের চোখ কোথায় কি ত্রুটি করতেছে তোদের মনের ভিতরে কি কল্পনা এসেছে এখনো আসে নাই আসবে সেই খবরও আমার কাছে কি আছে তাহলে কি ভাই এখন কি লাইট নিয়ন্ত্রণ করতে হবে কি হবে না এখন এই লাইট কি টেলিভিশনের উপরে মারা যাইব এই লাইট কি সিনেমার উপরে মারা যাবে এই লাইট কি বেগানার উপরে ব্যবহার করা যাবে যদি ব্যবহার করেন গণ দোলাই না ফেরেস্তা দোলাই কি ভাই কি দোলাই চলবে ফেরেস্তা দোলাই চলবে এখন গণদোলের ভয়ে লাইট ঠিক মতো ব্যবহার করেন ফেরেস্তা দোলের ভয়ে কিভাবে চোখটা ব্যবহার করতে হবে এটা বুঝে আসছে এখন চোখটা হেফাজত করার নিয়ত করেন কিনা ভাই مدد ریٹر میٹاری گولمال کرتے سے ہم اللهم اجعل عن امامي نورا اللهم اجعل من خلفي نورا اللهم اجعل من فوقي نورا اللهم اجعل من تحتي نورا اللهم اللهم اللهم اللهم اللهم اجعل اجعل اجعل اجعل اجعل في في في في في لساني نورا نورا نورا نورا نورا اذني عيني لحمي شحمي اللهم اجعل في قلبي نورا রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার দরবারে ফরিয়াদ করতেছে মাওলা অন্ধকার হইলে তো আর দেখব না অন্ধকার হইলে তো সহি ডিসিশন নিতে পারবো না সহি সিদ্ধান্তে পৌঁছতে পারবো না এই জন্য মাওলা আমার ডাইনে নোর দিয়া দেন বামে নোর দিয়া দেন সামনে নোর দিয়া দেন পেছনে নোর দিয়া দেন যখন পুরা নূর পুরা আলোর মধ্যে থাকবো তখন চোখ চুরি করবে না কান চুরি করবে না জুবান চুরি করবে না তন মন চুরি করবে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেদায়ত হইয়া চলবে সহি রাস্তায় পরিচালিত হইবে নূর হাসিল করতে হলে আলো হাসিল করতে হলে কি করতে হয় ব্যাটারি চার্জ দিতে হয় না পাওয়ার হাউস আছে না পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ করলেই তো কি হয় আলো আসে ব্যাটারির মধ্যে নূর আসে তাহলে মাহফিলে এসেছি বুজুর গানের আনেজনের সৌবতে আসছি কি জন্য ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ইমানের ব্যাটারির মধ্যে আলো সঞ্চয় করার জন্য তাইলে ব্যাটারি কি বক্তৃতা করে করে আলো পৌঁছাইতে হয় ব্যাটারি কি লিপচার দিয়ে দিয়ে আলো পৌঁছাইতে হয় এই জন্য হজরত থানবীর রহমতুল্লাহ বলেন বুজুর্গানের দিনের দরবারে আসো মজলিসে আসো শুধু আলাদা করো আল্লাহ এই সহমতের বরকত এই সহমতের ফয়েজ তুমি আমাকে দিয়া দাও শোনা লাগবে না বক্তৃতাও শোনা কি লাগবে না রহমতুল্লাহ বলেন একটা মুরগি চুপচাপ ডিম কতগুলি নিয়ে বসে থাকে একুশ দিন পরে যখন বাচ্চা ফুটে তখন বাচ্চা দোস্ত দুশ্মন রাহম মিশনাসাদ মুরগির বাচ্চা শত্রু চিনে মিত্র চিনে এবং মুরগাদ ভাইজা বীরু আয়াদ রুজি তালবাব আদিনী সাদা নাদারাদ খবরে আগলো তমিজ নিজের পায়ের উপরে নিজে দাঁড়ায়া নিজের খাদ্য নিজে তলাশ করতে থাকে ওই মুরগির সহবতে মুরগির সহবতে এই বাচ্চার মধ্যে বুদ্ধি বিবেচনা আসছে না আরে মুরগির সহবতে যদি হাঁসের ডিম রাখতে পারেন হজরত বলে তোমরা দেখতে পাইবা যে মুরগির থেকে যখন নাকি হাঁসের বাচ্চা ফোড়ে সে তো পুকুরে নামিয়া সে তো তোর নদীতে নামিয়া সাঁতরাইতেছে মুরগি আশ্চর্য হইয়া তামসা দেখে হাইরে আমি বুড়ো হইয়া গেলাম আমি পানি দেখলে আত্মচিৎকার করে আর আমার সহবত থেকে বাইর হইয়া সে কিভাবে পানিতে ঢেউর তালে তালে সাঁতরাইতেছে বা এরকম ভাবে তোমরা যদি আদবের সহিত লেহাজের সহিত সত্যিকার আল্লাহর আদর্শ নেয়া তোমরা যদি সহি আল্লাহ আল্লাহর সহবতে আসো আল্লাহ পাক তোমাকে ও মুরগির সহবতে হাসের ডিম পড়লে যেরকম সাপ হইতে থাকে এরকম মুরব্বীর সহবতে আল্লাহ এরকম বন্ধদেরকে মুরব্বী থেকে আরো বড় বানাইয়া দেয় আরো দামিও বানাইয়া দেয় কে বা হজরত থানবী রহমতুল্লাহ বলেন ঘরে যদি অন্ধকার থাকে ঘরে যদি অন্ধকার থাকে রাতভর হিন্দুরা এসা থালি বাসন বর্তন নিয়ে ফেলে খটখট খটখট করতে থাকে আর তুমি মাঝে মাঝে চুপ চুপ চুপ থামাইতে আসো আবার ঘুমাইতেছ আবার ইন্দুর বাইরে খটখট করতে আছে রাতভর তুমি ইন্দুর দাঁড়াইবা কিন্তু দাঁড়াইয়া শ্বাস করতে কি পারিবা না তো বুদ্ধিমান যদি হও ঘরের মাঝখানে একটা বাতি জ্বালাইয়া দাও বাতির আলো যখন চতুর্দিকে ছড়াইয়া পড়বে সমস্ত ইঁদুর করে কি ঘরতে ঢুকিয়া যাইবে একটাও আর বাইর হবে না তোমাকে আর জ্বলাইবে না আসল কথা হল কলমের ঘর দিলখানা কি অন্ধকার এই জন্য বিভিন্ন রকম প্রশ্ন আসতে আছে যত যুক্তিবাদী যত দার্শনিক আছে যত দর্শন যুক্তি যত গোষ্ঠীবাতর পেশ করে ওই যুক্তির পিছনে যুক্তি আসে এক যুক্তি খণ্ডন হলে আরেক যুক্তি আসে ওই ইন্দুর একটা তাহলে যেরকম আরেকটা কি আসে ইন্দুরের পিছনে দেওয়া চিকা আসে চিকার পিছনে দেওয়া সাপ আসে সাপের পিছনে দেওয়া বিচ্ছু আসে এরকম তোমার কলম আমার কলম যখন অন্ধকার প্রশ্নের সমাধান যতই দেওয়া হবে জবাব যতই দেওয়া হবে ও কিছুক্ষণ পরে প্রশ্ন নয় সবার খটখট খটখট করতে থাকবে এক দাদার নিরসন হতে না হতে আরেক দাদা আসা খটখট খটখট করতে থাকিবে এখন যদি সমস্ত প্রশ্নের সমাধান সমস্ত দর্শনের সমাধান করিতে হয় মাছ ঘরে যেরকম বাতি জ্বলাইলে ইঁদুরগুলি ঘরতে প্রবেশ করিয়া যাইবে তোমার আমার কলবের মধ্যে যদি ইমানের বাতি জ্বলাইতে পারো না লা محمد الرسول اللہ پر تب حسنت نہ گنجت در زمین و آسماں پر تب حسنت نہ گنجت در زمین و آسماں در حریم میں سینہ حیرانم کے چو جا کر دئی تو ہے محیط پہ کرا میں ہو ذرا سی آب جو تو তুমি অসীম সমুদ্রের মতো আমি ফোটা ফানির মতো আমি তোমার সঙ্গে প্রেম আর ভালোবাসা করিব এই সাহস আমার তো নাই তুহাই মোহিতে বে কর মাই হো যারা সি আবে জো ইয়া মুঝে হম কিনারে কর ইয়া মুঝে বে تم مولا جنی بندہ পকেটের টাকা নেয় মাওলা যদি বন্দার কাছে চলে আসে তাহলে কি আর কোনো অসম্ভব থাকে তাহলে কি আর কোনো মুশকিল কিছু থাকে আল্লাহকে চিনবার জন্য বাইরে যাইতে হবে না আল্লাহ বলে মাফি আনফুসে কুম আফালা তুমি তোমরা আমাকে যদি দেখতে আর জানতে চাও তাহলে কোথায় পাইবা তোমার মধ্যে তালাশ করলে কি আমি সবসময় উদাহরণ দেয় যে খুব বেশি দূরে যাইতে হবে না এই যে একটা আঙ্গুল আছে কি এই আঙ্গুলটা যদি কেউকে কেউ এইভাবে দেখায় তাহলে সে কি খুশি হয় না নারাজ নারাজ হয় খুব বেজার আসলে বেজার হওয়ার কথা কারণ যে আঙুলটা সবসময় স্থিনটা করে পায়খানার সাফ করে এই আঙ্গুলটা আরেকজনকে মুখের কাছে নিয়ে এইভাবে দেখাইলে এটা সে তো কি খাওয়া রাগ করার কথা কি ভাই প্রধান নিতে হওয়ার কথা না তবে যে আঙ্গুলটা দেখাবার পরে আপনি খেপলেন তাম দুনিয়াতে যত জায়গা সম্পত্তি মিল কারখানার সাক্ষীকে টিপসই কে দেয় যাকে কেউ দেখতে পারি না সেই কি করে টিপসই দিলে তখন কি হয় কারণ আল্লাহর নবী ইরশাদ করেছেন আর দুনিয়া জিফাতন দুনিয়া হলো নাপাক দুনিয়া কি নাফাক যে আঙুলটা দৈনিক বিশ্বের দশ বারে চিন্তা সাপ করে নাফাক জায়গায় যায় এই জন্য নাফাক দুনিয়ার সাক্ষী সাক্ষীগুলোকে নাফাক যদি দুনিয়া এত পবিত্র হইত সাব রেজিস্ট্রি অফিসে গেলে সাহেব করতেন যে সাপ নাকে কিনতেন এত পবিত্র জিনিস দুনিয়া এত মজার জিনিস তাহলে আপনি কি করতে হবে দলিল রেজিস্ট্রি করতে কি দিতে হবে নাকের টিপ দিতে হবে নাকের টিপ দেয় না বামাতের হাতের আঙুলের টিপ দেয় বাম হাতের আঙুল নাফাক দুনিয়ার কা সৃষ্টি হবে না বাম হাতের আঙুলের মধ্যে যে নকশা আছে এরকম নকশাওয়ালা দ্বিতীয় কোন লোক তামাম ওয়ার্ল্ডে না পয়দা হয়েছে না পয়দা হবে আল্লাহকে বুঝবার জন্য যদি নাপাক আঙুলটা যদি এত বড় দলিল দিয়া থাকে বাকিগুলির মধ্যে মেহনত আর ফিকির করলে কি পরিমাণ আল্লাহ পাকের হাতে কাপ আল্লাহ পাকের অস্তিত্ব আল্লাহ পাকের মায়ের নিঃস্বতে বাকি পয়দা হয়ে যাবে এই জন্য বছরে কিছু সময় আল্লাহ আল্লাহদের সহমতে আসছেন বাড়িতেও কিছু সময় একেবারে চুপচাপ নীরবে সব থেকে আলোক হইয়া কিছু সময় লাগাবার চিন্তা করতে হয় না চিন্তা করতে করতে এরকম দামি হইয়া যাবেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহায্য করেন লি মাহাল্লাহ আল্লাহর সঙ্গে খাস প্রেম আর ভালোবাসার এমন কিছু সময় আমার রয়েছে কোন পেগম্বর কোন ফেরেস্টার সে মকামে পৌঁছতে কি পারে না উম্মল মোহামেন আম্মা জান হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন একদা আমি রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লামের খিদমতে উপস্থিত হয়েছিলাম তখন হুজুর একটা হাল হতে ছিল আমি সেটা বুঝতেছিলাম না তখন আমি হুজুরের সামনে যাওয়ার সাথে সাথে হুজুর আমাকে চিনে না মান আনতে মান আনতে হুজুর জিজ্ঞাসা করে তুমি কে তুমি কে আচ্ছা হুজুরের আদরের বিবি এই আম্মা যান হাজরতে আয়সা তুমি হুজুর কি করে না চিনে না আম্মা যান বলে তখন আমি পরিচিত মানা আয়সাটা আমি আপনার স্ত্রী আয়সা হুজুরের পরের আয়সা আরে আয়সা পায়সা কে আমি তো আয়সা কি তখন আমি পরিচয় দিলাম কিন্তু আমি বাকা আপনার আদরের সাহাবি আবু বকরের বেটি আপনার আদরের সাহাবি আবু বকরের কি কি বলেন সফরে হজরে হায়াতে মুহূর্তে আবু বকর হুজুরের সাথে না সানি ইসনাইনে ফিল ঘর ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা হুজুরের সব সময় না তবে ইন্তেকালের সময় হুজুরের মোহাম্মতের পরিচয় অন্যরা যেরকম দিয়েছে হযরত আবু বকর থেকে মনে হইতেছিল যেন সেরকম পাওয়া যায় না হজরত ওমার ওমর রাজিয়াল্লাহ তালু এরকম এরকম হতাশ হয়ে গেছেন তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন আমার হুজুর ইন্তেকাল হয়েছে যে বলবে এক্ষুনি আমি তাকে সে উচ্ছেদ করে দেব বোধ পেরেশান হজরতের ওসমান রাজিয়াল্লাহ তালু বেবলা হয়ে গেছে কেউ সালাম দিল জবাব নাই কথা জিজ্ঞাসা করলো কোনো জবাব কি আর হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালু উপস্থিত ছিলেন না গ্রামের বাড়িতে ছিলেন সেখান থেকে আইসা হুজুর সাল্লাহ ইসলামের কাছে গিয়ে চেহারা মোবারকের চাদর সরায়া চেহারা মোবারকের চুম্বন দিলেন আর উপস্থিত জনতাকে সামনে রেখা বললেন আমা মোহাম্মদ রসুল কদ হলত মিন কবলিহির রসুল ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুনা ইন কুনতুম তা'বুদুনা মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ ওয়া ইন কুনতুম كنتم تعبدون الله تعالى فإن الله حي لا يموت কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল শুধু তিনি মৃত্যুবরণ করবেন তা নয় নম্বিয়া ইকরা পতিতে এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার যারা এসেছেন সবাই কি হয়েছেন ইন্তেকাল হয়েছেন তারা যেরকম ইন্তেকাল হয়েছেন আর সুরুল্লাহ আপনার কি হবে ইন্তেকাল হয়ে যাবেন আমি জনতার সামনে ঘোষণা দিচ্ছি হুজুর আকরম সাল্লাহ আলহি এই নরাধাম থেকে বিদায় হয়ে গেছেন ওয়াইন কন্তুম তাহবুদুনা মোহাম্মদান কেউ যদি এতদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করে থাকো হাইন্না মোহাম্মদান কদমাতা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই জগতে কি নাই তোমরাও চলে যেতে পারো আপত্তি নাই ওয়াইন কন্তুম আল্লাহ তাআলা আর তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো আল্লাহর বন্দেগী করে থাকো ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত আল্লাহ আসেন না তিনি মরেন না তিনি কি মরবেন না আচ্ছা, এই শোকের ভিতরে বক্তৃতাও করে সবাই শোক তার জন্য শোক কম আরে হজরতের থানবির রহমতুল্লাহ আলাই বলে হুজুর সাল্লাহ আলাইহি ওসাল্লামের আবু বকর এত কাছে মৃত্যুর ব্যাপারও তো কাছে মৃত্যুর ব্যাপারও কাছে না হুজুরের পরে সবার আগে কোন সাহাবি ইন্তেকাল না আল্লাহ মা আর ছেলের যদি নাকি এই দূরত্ব হইয়া যায় মায়ের সঙ্গে ছেলের দশ বছরের দেখা হবে না তখন মা বুক ফাটে কাঁদে না ছেলে যদি বলে মা চিন্তা করবে না ছয় মাস পরে আপনার সাথে আমার কি হবে দেখা হবে তখন মায়ের মনে একটা খুশি আসে না আবু বকর সিদ্দিক তো হুজুরের সঙ্গে দেখা হইতেছে মাত্র আড়াই বছর হওয়ারই এই জন্য তার মধ্যে ওই ফেরেশানে কি সাড়ে বারো বছরের চব্বিশ পঁচিশ বছর পরে দেখা হবে এই জন্য কি কম এটা একটা ঘটনা আছে হুজুরের এতেকালের পূর্বে একদিন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আমাকে হুজুর ডাকলেন ডেকে কানের পাশে ফিসফিস করে কি বলবেন ফিসফিস করে কিছু বলছেন বলার সঙ্গে সঙ্গে তিনি কানতে আরম্ভ করেছেন কানতে আরম্ভ করেছেন আবার ডেকে কিছু বললেন বলার পরে তিনি এখন কি করতেছেন হাসতেছেন আম্মা জান হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা কাছে ছিলাম কিন্তু হুজুর তার বেটির সঙ্গে নিতান্ত গোপনে প্রাইভেট কথা বলেছে এই জন্য আমরা তাকে এই কথাগুলি আর জিজ্ঞাসা কি কারণ এটা প্রাইভেট কথা আমাদের থেকে যখন হুজুর গোপনে বলছেন আমরা এই কথা যদি জিজ্ঞাসা করি তাহলে তিনি হয়তো প্রকাশ করবেন না শর্মিন্দা হবেন এই জন্য আমরা সেটা জিজ্ঞাসা করার চেষ্টাও কি করি নাই হুজুর সাল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেছেন তখন হজরতে ফাতেমা বেটিকে জিজ্ঞাসা করলাম যে হুজুর সাল্লু আলহি ওসাল্লাম আপনার যে কানে কানে কি আলাপ করেছিল আপনি কেঁদে ফেলেছিলেন আবার দ্বিতীয়বার আলাপের পরে আপনি হেসে ফেলেছিলেন কি আলাপ করেছিলেন যদি আপনি বলতে কোনো বাধা না থাকে তাহলে বলেন নতুবা না বললেও কোনো আপত্তি কি তখন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালহা বলেন আব্বাজান আমাকে দেখা বললেন যে আমি প্রত্যেক এই বছর রমজানে হজরত জিব্রাহিল আলহিসাল্লামকে এক খতম কোরআন শরীফ শুনাইতাম এবার দুই খতম শুনাইছি প্রত্যেক বছর আমি রমজানে দশ দিন ইতে কাপ করতাম এবার বিশ দিন ইতে কাপ করেছি এবং আরো কিছু ইশারা ইঙ্গিত করে হুজুর সাহস্তাম বললেন আমার যেন বিদায়ের সময় অতি কি